যারা সামান্য স্বার্থের জন্য তোমার দিনকে ভুলে যায় যারা ক্ষমতার লোভে পড়ে অস্বীকার করে শরীয়তের শাশ্বত বিধান যারা ইসলামে যে কথা বলে ভুল পথে নিয়ে যায় সরল প্রাণ মানুষ হে আল্লাহ তুমি ওদের সব জালিয়াতি বন্ধ করে দাও আয় খোদা যারা মুখে ইসলাম বলে হায় ইয়াহুদনা সারার গোলামির গান গায় আয় খোদা যারা মুখে ইসলাম বলে হায়ুদনা সারার গোলামির গান গায় আয় খোদা যারা মুখে ইসলাম বলে হায় ইয়াহুদনা সারা আল্লাহর গুলামি গান গায় করছে গোপনে ও গো দিনের ক্ষতি রহমান মাওলা রহম করো বন্ধ করো ওদের জালিয়াতি রহমান মাওলা রহম করো বন্ধ করো ওদের জালিয়াতি আয় খোদা যারা মুখে ইসলাম বলে হায় না নাসারার গোলামির গান গায় আয় খোদা কে ইসলাম বলে হাই সারার গুলামি গান গায় করছে গোপনে ও গদিনের ক্ষতি রহমান মাওলা রহম করো বন্ধ করো ওদের জালিয়াতি রহমান মাওলা রহম করো বন্ধ করো ওদের জালিয়াতি ক্ষমতার লোভে পড়ে দিনের হুকুম রাতারাতি নাদানেরা ভুলে বেমালুম ক্ষমতার লোভে পড়ে দিনের হুকুম রাতারাতি নাদানেরা ভুলে বেমালুম ইসলামী মুখোশে দিচ্ছে বয়ান ভেতরে লুকিয়ে রেখে বড় শয়তান ইসলামী মুখোশে দিচ্ছে বয়ান ভেতরে লুকিয়ে রেখে বড় শয়তান ভুলে গেছে নবীজির মহাদর্শ হেদায়াত কর গবিশ্বপতি রহমান মাওলার হোম করো বন্ধ করো জালিয়াতি রহমান মাওলার হোম করো বন্ধ করো জালিয়াতি জিহাদে চায় না যেতে না বিরুমাত ভাগ পেতে বসে আছে পেলে মাত জিহাদে চায় না যেতে না বিরুমাত ভাগ পেতে বসে আছে পেলে গনিমত এই কম বক্তদের পতন ঘটুক বদরি চেতনা নিয়ে আবার জাগুক এই কম বক্তদের পতন ঘটুক বদরি চেতনা নিয়ে আবার যাব সেই মুজাহিদের হুকুথান আধারে জালুকু সেই দিনের বাতি রহমান মাওলা রহম করো বন্ধ করো জালিয়াতি রহমান মাওলা রহম করো বন্ধ করো জালিয়াতি কুদরাতি জুসে যেন বিশ্বকাপে আয় খোদা কাঁদিও না অনুতাপে কুদরাতি জুসে যেন বিশ্বকাপে আয় খোদা কাঁদিও না অনুতাপে বুক ফেটে চৌচির দারুণ খরা আমার ভাইয়ের খুনে রঙ্গা ধরা বুক পেটে চৌচি দারুণ করাও আমার ভাইয়ের গুণে রাঙ্গা ধরাও ক্ষমা করে দাও গো চির দয়াময়ে তোমার দয়ার জানি নেই কমতি রহমান মাওলা রহম করো বন্ধ করো ওদের জালিয়াতি রহমান মাওলা রহম করো বন্ধ ফের সেই আদর্শ স্লোগানের বলে জাগুকেই জাতি আজ গুমরাহি ভুলে ফের সেই আদর্শ স্লোগানের বলে জাগুকেই জাতি আজ গুমরাহি ভুলে আউলিয়াদের রশি ধরুক সবাই দরবারে রহি মেইটুকু চাই আউলিয়াদের রশি গরু সবাই দরবারে রহি মেইটুকু চাই আবার পৃথিবী গেয়ে উঠুক সে গান আবার উঠুক গেয়ে হারানো স্তুতি রহমান মাওলা রহম করো বন্ধ করো জালিয়াতি রহমান মৌলার হোম করো বন্ধ করো জালিয়াতি আয় খোদা যারা মুখে ইসলাম বলে হায়ুদ ইয়াহুদ নাসারার গোলামির গান গায় আয় খোদা যারা মুখে ইসলাম বলে হায়ুদ ইয়াহুদ নাসারার গোলামির গান গায় করছে গোপনে ও গদিনের ক্ষতি রহমান মাওলা রহম করো বন্ধ করো যে জালিয়াতি রহমান মাওলা রহম করো বন্ধ করো যে জালিয়াতি রহমান মাওলা রহম করো বন্ধ করো দেজালিয়াতি রহমান মাওলা রহম করো বন্ধ করো দেজালিয়াতি